صلى الله عليه وعلى آله وأصحابه آل وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم রব্বুল আলমিনের পবিত্র দরবারে অসংখ্য শুক্র যার খাস রহমতে হেদায়েতের অন্যতম মার্কাজ চরমনাই বার্ষিক মাহফিলে আমরা হাজির হওয়ার সৌভাগ্য লাভ করেছি সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে যত ভাই এবং বাবাজির কানে পৌঁছতেছে আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব আপনি যেখানেই থাকুন না কেন আলোচনার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন কারণ চর্মনাই মাহফিলের স্টেজ থেকে যত আলোচনা করা হয় সবই কোরআন হাদিস থেকে করা হয় এবং হজরত পীর সাহেব হুজুরের পৃষ্ঠপোষকতায় এবং তত্ত্বাবধানে এগুলো পরিচালিত হয় তার নির্দেশনা অনুযায়ী এখান থেকে বয়ান করা হয় অতএব এখান থেকে যত বয়ান হোক না কেন সকলেই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি অন্যথায় এ মাহফিল থেকে পরিপূর্ণ ফায়দা কিন্তু অর্জিত নাও হতে পারে কারণ এই স্টেজ থেকে যত আলোচনা করা হয় হজরত পীর সাহেব হুজুরের নির্দেশে করা হয় কথা ঠিক কিনা তিনি বলে গেছেন যে স্টেজ থেকে বয়ান হবে সকলে শুনবেন সকলে বসবেন কিন্তু যদি খেয়াল দিয়ে না শোনেন তার আদেশের লঙ্ঘন হবে শায়েখের আদেশের লঙ্ঘন করে তরিকার বরকত পাওয়া সম্ভব নয় কথা ঠিক কিনা অতএব আমি মাত্র আধা ঘন্টার ভিতরে একটা বিষয়ের উপরে আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে হালালের নমুনায় প্রচলিত হারাম লেনদেন সম্পর্কিত বিষয় মাসিক আলকারিম পত্রিকায় সম্ভবত সেপ্টেম্বর মাসে এ বিষয়ে আমার একটা লেখা ছাপা হয়েছে ওই লেখাটার আলোকেই আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই ইনশা আল্লাহ এবং আপনারা যারা আমার সম্পর্কে জানেন তারা সকলেই জানেন যে আমি কোনো পেশাদার বক্তা বা ওয়েজ নই বিভিন্ন জায়গায় কোন কোন বিষয়ের উপরে আলোচনা করতে হয় আমি চরমনাই মাহফিলেও আমার ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানের আলোকে হালালের নমুনায় প্রচলিত যে হারাম লেনদেনগুলো এগুলো সম্পর্কে কিছু আলোচনা করতে চাই অমা তৌফিকি ইল্লা বিল্লাহ রসুল পাক সাল্লাহ আলহিহাসাল্লামের সামনে একজন মুসলমানের মৃতদেহ হাজির করা হলো জানাজার নামাজ পড়ার জন্য রসুল পাক সাল্লাম উপস্থিত লোকজনকে জিজ্ঞেস করলেন এ ব্যক্তির কোনো ঋণ আছে কিনা একজন বললেন হ্যাঁ তার কাছে আমি দুধের হাম পাব ওনার দুধের হাম ঋণ আছে নবী করিম সাল্লাম বললেন এ ঋণ পরিশোধ না করা পর্যন্ত আমি তার উপরে নামাজ পড়ব না যদি পড়িও তাতে তার কোনো উপকার হবে না একজন মুসলমান দাঁড়িয়ে গেলেন একজন সম্মানিত সাহাবি দাঁড়িয়ে গেলেন তিনি বললেন যে আমি এই দুদিরহাম ঋণ পরিশোধ করে দিচ্ছি তিনি ঋণ পরিশোধ করে দিলেন নবী করিম সাল্লাহ বললেন হা এখন আমি তার উপরে নামাজ পড়ব এবং আশা করা যায় তার উপকারও হবে রসুল পাক সাল্লাহ ওয়াসাল্লাম আরো সাথ করেন লা জান্নাতা জাসাদুন হারাম যে দেহ হারামের মাধ্যমে খাদ্য পানীয় গ্রহণ করে ওই দেহ জান্নাতে ঢুকবে না নবী করিম সাল্লাম আরো সাত করেন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দরিদ্র হবে যে ব্যক্তি ন্যাকের বিশাল পাহাড় নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হবে কিন্তু ওই ব্যক্তি মানুষের উপরে বিভিন্নভাবে জুলুম করেছে মানুষের হক নষ্ট করেছে কিন্তু সে দায়গুলো থেকে মুক্ত হয়ে মৃত্যুবরণ করতে পারেনি এজন্য কেয়ামতের ময়দানে ওই ব্যক্তি বিশাল নেকের পাহাড় নিয়ে হাজির হওয়া অবস্থায় রব্বুল আলমিনের আদালতে ওই ব্যক্তির বিরুদ্ধে পাওনাদারগণ হকদারগণ মামলা দায়ের করবেন কিয়ামতের ময়দানে কোন সম্পদের মাধ্যমে ঋণ বা দায় থেকে মুক্ত হওয়া যাবে না রাব্বুল আলমিন তখন ওই নেকের পাহাড় নিয়ে হাজির হওয়া ব্যক্তির নেক থেকে পাওনাদারদেরকে হকদারদেরকে ঋণ শোধের জন্য পাওনা পরিশোধের জন্য ওই লোকটাকে দায় থেকে মুক্ত করার জন্য তার নেক থেকে কিছু কিছু দেয়া শুরু করবেন দিতে দিতে লোকটার নেকের পাহাড় শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদারের সংখ্যা তখনও বাকি থাকবে রব্বুল আলমিন তখন কি করবেন ওই পাওনাদারদের গুণা ওই ব্যক্তির নামে জমা করতে থাকবেন জমা করতে করতে ওই ব্যক্তির জন্য একটা বিশাল পাপের পাহাড় তৈরি হয়ে যাবে নবী করিম সাল্লাম সাহাবা নামকে উদ্দেশ্য করে বললেন শোনো আমার সাহাবিরা যে লোকটা বিশাল পাহাড় পরিমাণ নেক নিয়ে কেয়ামতের ময়দানে হাজির হবে অথচ পাওনাদারদের পাওনা পরিশোধ করতে গিয়ে উনি যাদের উপরে বিভিন্নভাবে জুলুম করেছেন তাদের জুলুমের দায় শোধ করতে গিয়ে নেক শেষ হয়ে গিয়ে বিশাল একটা বদের পাহাড় তৈরি হবে নবী করিম সাল্লাহ বলেন এই লোকটা সবচেয়ে বড় দরিদ্র বলেন নাউজুবিল্লাহ হজরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহে এখন থেকে শত শত বছর আগে বলেছেন যে এখন যদি কারো দস্তরখানে হালাল খাদ্য পাওয়া যায় তবে সেটা আশ্চর্যজনক ঘটনার অন্তর্ভুক্ত সম্মানিত বাবাজিরা ভাইরা আমি এখন আমাদের সমাজে হালালের নমুনায় যে হারাম লেনদেনগুলো চালু আছে এগুলোর মধ্য থেকে উল্লেখযোগ্য চব্বিশ পঁচিশটা সম্পর্কে সংক্ষেপে আপনাদেরকে কিছু ইঙ্গিত দিতে চাই চব্বিশটা পঁচিশটা বিষয়ের উপর আলোচনা করতে হবে তাতে এক একটা বিষয়ের উপরে মাত্র এক মিনিটে কথা বলতে হবে এজন্য খেয়াল করে শুনতে হবে এক নম্বরে আমাদের সমাজে হালালের নমুনায় যে হারাম লেনদেন চালু আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে মোবাইল করে টাকা না দেয়া কি বলেন ঠিক কিনা বন্ধু বান্ধব সঙ্গী সাথী একত্রে যারা ওঠা বসা করে তাদের মধ্যে কারো যদি মোবাইল করার প্রয়োজন হয় নিজের কাছে মোবাইল নেই অথবা নিজের মোবাইলে টাকা নেই অন্যের কাছ থেকে মোবাইলটা চেয়ে আনেন বলেন যে একটু কল করতে হবে মোবাইলটা চেয়ে আনা হলো আনার পরে উনি করলেন কি কয়েক মিনিট কথা বললেন কিন্তু যে লোকের মোবাইল তাকে কোনো টাকা দিলেন না আমাদের সমাজে এ ধরনের কাজ চলে নাকি চলে না সকলে জোরে সোরে উত্তর দিবেন চলে কি না যে লোক মোবাইলের মালিক যার মোবাইল থেকে কল করা হয়েছে উনি মনে করেন এখন যদি আমি আবার এই দু চার টাকা তার কাছ থেকে চেয়ে নেই তাহলে আমি অসামাজিক এবং কৃপণ বলে গণ্য হব অতএব তার কাছ থেকে চেয়ে নেওয়া যাবে না উনি লোক দেখানোর জন্য চক্ষু লজ্জায় পড়ে উনার কাছ থেকে টাকা চেয়ে নেন না ওই লোকটাকে দেনা থেকে মুক্ত করেন না ফলে উনি নিজেও এই চক্ষু লজ্জায় পড়ে কাউকে টাকা দেওয়ার কারণে মোবাইলে কথা বলতে দেওয়ার কারণে রিয়ার গুণা করেছেন কারণ উনি আন্তরিকতার সাথে এই টাকাটা যিনি কল করেছেন মোবাইল দিয়ে তার জন্য ছাড়েননি হাতিয়ে দেননি অধিকাংশ সময় এটাই ঘটে থাকে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন শোনেন আমি কিন্তু ভুলও বলতে পারি কিন্তু আমি যদি ভুল বলি আপনারা বলবেন না এটা ভুল হয়েছে বলে আমাদের মনে হয় কথা ঠিক কিনা কি আমাদের সমাজে অন্যের মোবাইল থেকে কল করে দু চার মিনিট টাকা দেয়া হয় কথা বলেন টাকা দেয়া হয় যিনি মোবাইল দিয়েছেন কথা বলার জন্য তিনি টাকা চেয়ে নেন অতএব এই টাকা চেয়ে না নেয়া যদি খুলুসিয়াতের সাথে উনি মোবাইল না দিয়ে থাকেন অর্থাৎ এই টাকাটা না দিয়ে থাকেন তাহলে ওনার চেয়ে না নেও গুণা আর যিনি কল করেছেন টাকা দেননি তিনিও গুনার কাজ করলেন কথা ঠিক কিনা কিন্তু এই বিষয়টাকে আমাদের সমাজে কি গুরুত্ব দেওয়া হয় এটাকে মনে করা হয় হালাল দু চার টাকা এটার আর দেয় কি আর নেই কি কিন্তু আসলে এটা কিন্তু হালাল নয় এক দুই নম্বরে আমি একজনের কাছে মোবাইলে কল দিলাম আমি আমার প্রয়োজনীয় কথা বলার জন্যই কল দিয়েছি কথা ঠিক কিনা কিন্তু উনি করেন কি কল ধরেই ওনার কথা বলা শুরু করেন ওনার কথা বলার কারণে আমার মোবাইল থেকে টাকা যাচ্ছে কথা ঠিক কিনা কই সবাই উত্তর দেন না কেন আপনার উত্তর না দিলে আমি কিন্তু আলোচনা করতে পারবো না আমি কল দিলাম আমার কথা বলার জন্য উনি কল ধরেই ওনার কথা বলা শুরু করলেন এখন উনি কথা বলছেন ওনার টাকায় না আমার টাকায় কথা ঠিক কিনা এই যে আমার টাকায় উনি কথা বলা শুরু করলেন উনি কবিরা গুণা করতেছেন উনি কি করতেছেন কবিরা গুণা করতেছেন হ্যাঁ যিনি কল করেছেন আমি যে কল করেছি আমার পক্ষ থেকে যদি স্বতঃস্ফূর্তভাবে খুশির সাথে অনুমতি থাকে যে উনি কথা বললে আমি কোনো বেজার নই বরং তাতে আমি আনন্দিত ধন্য এটা আমি ছাড় দিতে ওনার জন্য প্রস্তুত এ ধরনের যদি অবস্থা হয় এবং সেটা ওনার জানা থাকে তাহলে উনি ওনার নিজের কথা বলতে পারেন অন্যথায় আমার কল রিসিভ করে উনি আমার কথা শুনবেন আর আমার কথার প্রয়োজনে ওনার যে কথাটা বলা প্রয়োজন শুধু ততটুকু বলবেন এর বাইরে বিরাট ঘটনা উনি শুরু করতে পারবেন না কি বলেন কথা ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে আমার কাছে একজনে কল দিলেন আমি ধরেই ওনার কথা শুনি আমারও বিরাট বক্তব্য শুরু করে দেই এটা কিন্তু নাজায়েজ বুঝতেছেন খুব খেয়াল করতে হবে অন্যথায় কিন্তু কোন ইবাদত বন্দীগীর মাধ্যমে রাব্বুল আলমিনের নৈকট্য লাভ করা যাবে না ইমাম গাজালি রহমাতুল্লাহ লিখেছেন রাব্বুল আলমিনের নৈকট্য পাওয়ার জন্য মনে হয় যেন একটা সিঁড়ি অতিক্রম করে আল্লাহ পর্যন্ত যেতে হয় ওই সিঁড়িতে তাক আছে দশটা তাক আছে কয়টা দশটা যদি কেউ হালাল উপার্জন করে হালাল রেজেক খায় তাহলে নয়টা তাক উনি এই হালালের দ্বারাই অতিক্রম করে ফেলেন বাকি একটা তাক তার অতিক্রম করতে হয় অন্যান্য ইবাদত বন্দীগীর মাধ্যমে অতএব অতএব ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহের এ কথার মাধ্যমে প্রমাণিত হয় যদি কেউ হালাল না খায় হালাল উপার্জন এবং রেজেক অবলম্বন না করে তাহলে উনি যত ইবাদত করুক উনি সিঁড়ির মাত্র একটা তাক অতিক্রম করবেন কিন্তু নয়টা তাকই ওনার বাকি থাকবে এক কথায় রাব্বুল আলমিনের নৈকট্য লাভ করা তার পক্ষে সম্ভব নয় কথা ঠিক কিনা তিন নম্বরে মালামালের দরদাম ঠিক করে মূল্য কম দিয়ে যাওয়া আছে কিনা আমাদের সমাজে মালামালের দরদাম ঠিক হলো উনি জিজ্ঞেস করলেন আমি জিজ্ঞেস করলাম দাম কত উনি বললেন একশো টাকা আমি রাজি হলাম কিন্তু আমি দেওয়ার সময় পঁচানব্বই বা নব্বই টাকা দিয়েই হাঁটা শুরু করলাম এখন দোকানদার মনে মনে চিন্তা করে যদি এখন হুজুরের থেকে আমি ওই মালটা নিয়ে নব্বই পঁচানব্বই টাকা ফেরত দেই অর্থাৎ বিক্রয় ক্রয় বিক্রয় যদি আমি বাতিল ঘোষণা করি তাহলে এই এলাকায় থাকা যাবে না হুজুরের যা ক্ষমতা কথা ঠিক কিনা বাস ওই দোকানদার বেচারা ক্রয় বিক্রয় বাতিল করতে পারেন না ভঙ্গ করতে পারেন না চক্ষু লজ্জায় পরেও পারেন না অনেক সময় ভয়েও পারেন না উনি পাঁচ টাকা দশ টাকা কম নিয়েই খুশি থাকতে বাধ্য হন অন্তর থেকে যে খুশিটা হয় না অথচ ক্রয় বিক্রয়ের যে সংজ্ঞা সেটা হচ্ছে মুবাদালাতুল মালি বিল মালি বিত্তার আদি মালের পরিবর্তে মাল নিয়া লেনদেন করা পরস্পরের খুশির সাথে ক্রেতাও খুশি থাকবে বিক্রেতাও খুশি থাকবে কথা ঠিক কিনা কিন্তু এখানে কি দেখা গেল বিক্রেতা বেচারা খুশি থাকতে পারলেন না আমার সামনে একজন লম্বা জামা টুপিওয়ালা দাড়িওয়ালা লোক একজন আলেম মানুষ উনি একদিন একটা পণ্য কিনলেন একজন দোকানদারের কাছ থেকে দাম হলো বিরাশি টাকা দাম হলো কত বিরাশি টাকা এখন উনি একশো টাকার নোট দিয়ে বললেন বিশ টাকা ফেরত দেন দোকানদার বললেন আপনার কাছে বিরাশি টাকার পণ্য বিক্রি করে আমার দুই টাকা লাভ হয়েছে আপনি দুই টাকা কম দিতে চান কেন আলেম সাহেবকে একটা ধমক দিয়ে তিরস্কার করলেন অপমানিত করলেন লজ্জিত করলেন এরপরে কিন্তু বিশ টাকাই তিনি ফেরত দিলেন আমি পাশে দাঁড়ানো বিশ টাকাই তিনি ফেরত দিলেন এই যে বিশ টাকা ফেরত দিলেন দুই টাকা যে বেশি দিলেন দিতে হবে আঠারো টাকা সেখানে দিলেন বিশ টাকা দুই টাকা অনিচ্ছায় বেশি দিলেন কারণ উনি যে অনিচ্ছায় দিয়েছেন সেটা উনি ওনার কথার মাধ্যমে প্রকাশ করেছেন কথা ঠিক কিনা কি কথা ঠিক কিনা আপনারা বুঝতেছেন কথা বুঝতেছেন এই দুই টাকা দিলেন অনিচ্ছায় আলেম সাহেব নিয়ে চলে গেলেন অতএব এই যে দুই টাকা নিয়েটা দোকানদারের এ ধরনের অসন্তুষ্টি প্রকাশ করা সত্ত্বেও এটা নেওয়া জায়েজ নয় অনেকে মনে করতে পারে না দোকানদার তো পরে দিয়েছে দিয়েছে চক্ষু লজ্জায় পরে দিয়েছে ভয়ে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা বলেন এরপরে হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে একজনের বিল আর একজনের দেয়া দেয় কিনা বলেন কি কথা বলেন না কেন আপনারা দেয় কিনা এই সামনে যারা বসে আছেন আপনারা সকলের জন্য উত্তর দিতে পারেন না এই ধরনের আদা মারা মোমেন দিয়ে ইসলাম কায়েম হবে না এ ধরনের আদা মারা মোমেন দিয়ে ইসলাম কায়েম হবে না প্রশ্ন যা করবো উত্তর দিতে হবে রাজি আছেন জোরে সোরে উত্তর দেবেন ইনশাআল্লাহ হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে একজনের বিল আর একজনের দেয় দেয় কিনা বলেন আমি খেলাম দশ টাকা লোক দশ জন বিল হলো একশো টাকা খেলাম আমি দশ টাকা দেব একশো টাকা মনে খুশি লাগে না কষ্ট হয় আপনারা বলেন খুশি লাগে না কষ্ট হয় কিন্তু আমাদের সমাজে এরকম একজনের বিল আর একজনের দেওয়ার অভ্যাস আছে না নেই আছে না নেই কেন মোহাব্বাত খুব বেশি না হজরত পীর সাহেব হুজুর তার আলোচনায় বলেছেন মা মেয়েকে হত্যা করে মেয়ে মাকে হত্যা করে বর্তমান সমাজে বর্তমান দুনিয়ায় মোহাব্বত উঠে গেছে মোহাব্বাত উঠে যাওয়া সত্ত্বেও কেন একজনের বিল আর একজনে দেয় নিশ্চয়ই মোহাব্বাতের কারণে নয় দেয় নিজের বড়লোকী হাববাব প্রমাণ করার জন্য কথা ঠিক কিনা অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে থাকে আমি যেটা বলছি সব ক্ষেত্রেই যেটা প্রযোজ্য এমনটি নয় প্রায় সব ক্ষেত্রে এটা প্রযোজ্য এতে কোনো সন্দেহ নাই এগুলো এই সমাজে বসবাস করতে করতে চোখে দেখার তাওফিক হয়েছে এই ধরনের শরীয়ত বিরোধী কর্মকাণ্ড হারাম লেনদেন হালালের নমুনায় হারাম লেনদেন চলতেছে কি করা হলো একজনের বিল আর দিলেন হোটেলে খাওয়া দাওয়া করে বা নাস্তা করে যদি চক্ষু লজ্জায় উনি দিয়ে থাকেন উনি রিয়ার কবিরা গুণা করলেন রিয়া মানি লোক দেখানো ইবাদত করতে হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমি দান করব হাদিয়া দেব একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কিন্তু সেখানে আমি দিলাম ওনাদের সামনে আমার বড় লোকই এবং আমি একজন দাতা হাতেম তাই এটা প্রমাণ করার জন্য ফলে এটা যিনি দিলেন তিনি টাকাও দিলেন আর টাকা দিয়ে রিয়ার কবিরা গুণাও কামাই করলেন কথা ঠিক কিনা আর যারা ওনার বিল দেয়া নাস্তা খেলেন তারা সমাজের এই অবস্থা জানেন নিজে বিল দিতে গিয়ে দশ টাকা খেয়ে একশো টাকা নিজে যখন দেয় তখন কষ্ট হয় এই অবস্থায় আর একজনে দিলেও তার কষ্ট হয় এটা যে লোক না বুঝে সে লোকের মধ্যে মুসলমানিত্ব থাকা সম্ভব নয় কথা ঠিক কিনা আমি যদি আর একজনের বিল দেই তাহলে আমার যেমন কষ্ট হয় আমার বিল আর একজনে দিলে তারও তো কষ্ট হয় কিন্তু এটা না বুঝে শুধু অন্যের বিল দেয়া নাস্তা খেয়ে থাকি আমরা এটা খাওয়া সম্পূর্ণ হারাম কথা ঠিক কিনা তবে যদি নিশ্চিত জানা যায় উনি আমার বিলটা দিয়ে নিজেকে ধন্য মনে করছেন উনি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন ভাবে বোঝা যায় তাহলে এটা হাদিয়া দেওয়া সন্ন্যত নেওয়া সন্ন্যত এর আওতায় পড়বে এটা হারামের আওতায় পড়বে না কথা ঠিক কিনা কি কথা বুঝতেছেন সবাই এরপরে কি ভাড়া ঠিক করে যানবাহনে ভাড়া ঠিক না করে যানবাহনে ওঠা অতবার ভাড়া কম দিয়ে চলে যাওয়া আছে কিনা বলেন রিক্সায় ওঠে গাড়িতে ওঠে ভাড়া ঠিক করে না বলে হবে হ্যাঁ হবে আচ্ছা ঠিক আছে গন্তব্যে যাওয়ার পরে রিক্সা চালক বা গাড়ির ড্রাইভার ভাড়া চাচ্ছেন একশো টাকা উনি বলেন না ভাড়া পঞ্চাশ টাকা শুরু হলো গন্ডগোল কথা ঠিক কিনা এরপরে উনি কি করলেন উনি পঞ্চাশ টাকা দিয়ে বা ষাট টাকা দিয়ে চলে গেলেন ভাড়াটা পরিশোধ করলেন না ড্রাইভার বা যানবাহনের যিনি মালিক তিনি যেটা চাইলেন সেটা পরিশোধ করলেন না অতএব এই যে ভাড়া ঠিক না করে ওঠা এটা হচ্ছে একটা হারামের কারণ কথা ঠিক কিনা তবে যদি নির্ধারিত ভাড়া থাকে জানা আছে আমাদের চরমনাই থেকে বেলতলা খেয়াঘাট পর্যন্ত যদি অটোতে কেউ যায় পনেরো টাকা ভাড়া এটা নির্ধারিত এখানে আলাদা করে দরদাম করার প্রয়োজন নেই কিন্তু যেখানে নির্ধারিত নেই সেখানে দরদাম করে উঠতে হবে কিন্তু দরদাম করে যদি কোনো যাত্রী যানবাহনে না ওঠে এমত অবস্থায় ওই যানবাহন কর্তৃপক্ষ ভাড়া যা চাইবেন সেটাই দিতে যাত্রী বাধ্য থাকবে যদি উনি কম দেন তাহলে উনি হারাম উপার্জনকারী বলে গণ্য হবেন ওই যানবাহন কর্তৃপক্ষের টাকা আত্মসাতকারী বলে গণ্য হবেন হ্যাঁ যদি দেখা যায় যানবাহন কর্তৃপক্ষ জুলুম করে বেশি বেড়া চাচ্ছে আপনি দরদাম ঠিক করে ওঠেন নাই কিন্তু এখন বেশি বেড়া চাচ্ছে জুলুম করে সেখানে কি করতে হবে তৃতীয় একজন জ্ঞানী সতলোকের মাধ্যমে সমাধান করে নিতে হবে তবে এই ধরনের সালিসি ব্যবস্থা থেকে বাঁচার জন্য সহজ পদ্ধতি হচ্ছে নিরাপদ পদ্ধতি হচ্ছে যেখানে ভাড়া নির্ধারিত নেই সেখানে দরদাম ঠিক করে যানবাহনে ওঠা কথা ঠিক কিনা কি বলেন কথা ঠিক কিনা যানবাহনে একের ভাড়া ওপরে দিয়া আহা গাড়িতে লঞ্চে পরিচিত লোক যদি থাকে সহপাঠী সহকর্মী বন্ধু বান্ধব এ ধরনের যদি ওঠে সকলেই পকেটে হাত দেয় আমি কাটি টিকিট আমি কাটি আসলে বাস্তব ঘটনা হলো এই গোপনে যদি এদের সাক্ষাৎকার নেওয়া হয় তাহলে বলবে যে ভাই আমার নিজের ভাড়ার বাইরে অন্যেরটা দেওয়ার আগ্রহ আমার হয় না কিন্তু চক্ষু লজ্জায় সমাজে বসবাস করি এখন আর কি করা যায় অধিকাংশ বা প্রায় সব ক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় কথা ঠিক কিনা কথা ঠিক কিনা কি কথা সত্য না মিথ্যা আচ্ছা তাহলে যানবাহনে চক্ষু লজ্জায় পরে অন্যের ভাড়া দেওয়া যায় এতে করে আপনি টাকা দিয়ে রিয়ার গুণা কিনলেন চক্ষু লজ্জায় পরে যদি দেওয়া হয় আর এ ধরনের চক্ষু লজ্জায় পরে একজনে ভাড়া দিচ্ছেন আপনার আমার এটা জানা অবস্থায় বা এ ধরনের সন্দেহ যদি থাকে এই অবস্থায় তার দেয়া ভাড়ার সুযোগ গ্রহণ করাও কবিরা গুণা কথা ঠিক কিনা অতএব এ হালাল ভাবে যদি আমরা জীবিকা অর্জন করতে না পারি উপার্জন করতে না পারি রিজেক কামাই করতে না পারি তাহলে কিন্তু আমাদের ইবাদত বন্দিগি কোনো কাজে লাগবে না হাদিস শরীফে আছে কেউ যদি চল্লিশ হামের মাধ্যমে একটা কাপড় ক্রয় করে উনচল্লিশ হাম হালাল মাত্র এক হাম হারাম ওই কাপড়ের মাধ্যমে সে যত ইবাদত বন্দিগি করবে ওই কাপড় পরিহিত অবস্থায় কোন ইবাদত বন্দিগি আল্লাহ পাকের দরবারে কবুল হবে না উনচল্লিশ হাম হালাল মাত্র এক হাম হারাম এই অবস্থাই ওই কাপড়ের দ্বারা কোন ইবাদত কবুল হবে না অতএব আমাদের এই হালাল হারামের ব্যাপারে কতটা সাবধানতা অবলম্বন করা দরকার হজরত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহে সাদর সাহেব হুজুর যাকে বলা হতো গহরডাঙ্গার একবার তার মাদ্রাসার গহরডাঙ্গা মাদ্রাসার বোর্ডিং এর তরকারির আবর্জনা পাতা পরিত্যক্ত যে বস্তুগুলো তরকারি কাটার পরে যেগুলো থাকে সোবরা ইত্যাদি এগুলো ওনার গরুকে খাওয়ানো হলো উনি কিন্তু ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওনার গরুকে খাওয়ানো হলো উনি জিজ্ঞেস করলেন তরকারির যে পরিত্যক্ত আবর্জনা এগুলো কি করলে কর্মচারীরা বললেন আপনার গরুকে খাওয়ানো হয়েছে তিনি বললেন আমি শামসুল হকের কি অধিকার আছে যে মাদ্রাসার সম্পদ আমার গরুকে খাওয়াবো কর্মচারীরা বললেন হজরত এগুলোতে এমনিতেই ফেলে দেওয়া হতো এটা তো কোনো সম্পদ নয় এটা আবর্জনা সদর সাহেব হজুর রহমাতুল্লাহ আলহে বললেন যদি মাদ্রাসার কোনো গর্তের ভিতরে বা কোনো জায়গায় এগুলো ফেলা হতো কয়েকদিন পরে মাদ্রাসার মাটি হতো আমি শামসুল হকের কোনো অধিকার নাই মাদ্রাসার মাটি নষ্ট করার এরপরে ওই আবর্জনার মূল্য নির্ধারণ করলেন তৎকালীন সময় ব্রিটিশ পিরিয়ডে আট আনা মূল্য নির্ধারণ করা হলো ওই আট আনা তিনি মাদ্রাসার ফান্ডে পরিশোধ করে এরপরে ক্ষান্ত হলেন বলেন সুবাহান এভাবে আমাদের আগের ওলামাই কেরাম লিখতেছিলেন একটা কলম দিয়ে ইতোমধ্যে আর একজন গিয়েছেন একজন ছাত্র একটা বিষয় নিয়ে গিয়েছেন উনি করলেন কি কলম পরিবর্তন করে আরেকটা কলমের মাধ্যমে লেখা শুরু করলেন ছাত্র জিজ্ঞেস করল হুজুর আপনি তো আগে এই জাতীয় একটা কলম দ্বারাই লিখতেছিলেন তিনি বললেন আগে যেটা দ্বারা লিখতেছিলাম সেটা ছিল মাদ্রাসার কলম আর এটা আমার ব্যক্তিগত কলম তুমি আমার কাছে যে কাজে এসেছো সেটা ব্যক্তিগত কাজ সেটা কোনো মাদ্রাসার কাজ নয় অতএব আমি মাদ্রাসার কলমের মাধ্যমে ব্যক্তিগত লেখা লিখতে পারি না শোনেন হ্যাঁ যানবাহনে একের ভাড়া অপরে দেয়া এটা যদি খুলুসিয়াতের সাথে না দেয়া হয় দেয়া কিন্তু জায়জ নয় আর এ ধরনের সন্দেহজনক অবস্থায় এ ধরনের ভাড়ার সুযোগ কারোর জন্য গ্রহণ করাও জায়জ নয় কথা ঠিক কিনা আচ্ছা গেল মেহমান কর্তৃক উপডৌকন্যা আমাদের সমাজে কোন জায়গায় বেড়াতে গেলে মনে করা হয় যদি আমি এই পরিমাণ ফল ফলাদি না নেই আমার মর্যাদা রক্ষা হয় না ওনাদেরও মর্যাদা রক্ষা হয় না অতএব নিয়ে যেতে হবে কথা ঠিক কিনা যেমন ভারতের ভূপালের একজন ওসি সাহেব থানবির রহমাতুল্লাহ সাথে দেখা করার জন্য রওনা করেছেন উনি নিয়ত করেছেন আমি দশ টাকা হাতিয়ে দেব হজরতকে ওনার সাথে একজন লোক ছিলেন থানবির রহমাতুল্লাহ ঘনিষ্ঠ লোক ওনারা গেলেন পথিমধ্যে ওসি সাহেব বললেন দশ টাকা হাতিয়া দিলে এত বড় পীর এত বড় আলেম ওনার সম্মানের খেলাপ আমি একজন পুলিশ অফিসার আমারও সম্মানের খেলাপ অতএব দশ টাকা হাতিয়ে দেওয়া যাবে না দেব পঁচিশ টাকা থানবির রহমাতুল্লাহ সামনে উনি পঁচিশ টাকা হাতিয়ে পেশ করলেন থানবির রহমাতুল্লাহ দশ টাকা গ্রহণ করে বাকি পনেরো টাকা ফেরত দিলেন উনি কিছুই জানেন না যারা হালালের উপরে চলার জন্য আপ্রাণ চেষ্টা করে তাদের অজান্তে যদি তাদের মধ্যে কোনো হারাম ঢুকতে চায় রব্বুল আলমিন তখন তাদেরকে হেফাজত করেন কথা ঠিক কিনা থানবী রহমাতুল্লাহ জানতেন না ওসির ঘটনা উনি দশ টাকা নিয়ে বাকি পনেরো টাকা ফেরত দিলেন ওসি সাহেব অনেক পিড়াপিড়ি করলেন এরপরেও তিনি রাজি হলেন না নিলেন না ওসি সাহেবের সাথে আসা লোকটা থানবির রহমাতুল্লাহকে পরে বললেন ওসি সাহেব আপনাকে দশ টাকা দেওয়ার নিয়েই করেছিলেন কিন্তু পথিমধ্যে ভাবলেন এত বড় আলেম এত বড় পীর তাকে দশ টাকা দিলে তার সম্মান নষ্ট হয় আমি আবার একজন পুলিশের অসি এই অবস্থায় দশ টাকা দেয়া আমার জন্য অসম্মানজনক তখন তিনি আরো পনেরো টাকা যোগ করেছেন থানবির রহমাতুল্লাহ বলেন আমি গতকাল দশ টাকার লাকড়ি বাকিতে ক্রয় করেছিলাম রব্বুল আলমিনের দরবারে আমি আবেদন করেছিলাম আল্লাহ এই দিনাটা শোধ করার ব্যবস্থা করে দেন তখন আমার সামনে যখন টাকা আসলো আমি মূলত পাঁচ টাকাই নিতে চেয়েছিলাম কিন্তু পরে ভাবলাম রাব্বুল আলমের কাছে আমি তো দশ টাকা চেয়েছিলাম তিনি আমাকে দেওয়ার পরে আমি না নিলে এটা তার সাথে আদবের খেলাফ হবে তিনি অসন্তুষ্ট হবেন আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এই জন্য আমি দশ টাকা নিয়ে বাকিটা ফেরত দিলাম এরপরে বললেন আল্লাহ পাকের শকর যিনি আমাকে হারাম থেকে হেফাজত করেছেন বলেন সুবাহান আল্লাহ মেহমানদারিতে বাড়াবাড়ি হাকিমুল্লম্মত মুজাদ্দুল মিল্লাক হজরত মাওলানা শাহ আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ কাছে একজনে চিঠি লিখলেন তার মুরিদ হজরত মেহমানের যন্ত্রণায় দিনা হয়ে যাচ্ছি কসাইরা টাকা পাবে মাছ বিক্রেতারা টাকা পাবে মারাত্মক দিনায় জর্জরিত থানবী রহমাতুল্লাহ পাল্টা উত্তর দিলেন লৌকিকতা বর্জন করুন অর্থাৎ লোক দেখানোর জন্য যে বারামারি ধরনের মেহমানদারি বিভিন্ন আইটেম বাজি রোস্ট চায়ের সাথে টোস্ট ইত্যাদি বিভিন্ন ধরনের যে আয়োজন এগুলো বন্ধ করুন লৌকিকতা এবং বাড়াবাড়ি বন্ধ করুন হালাল ভাবে বিনা ঋণে যতটুকু আপ্যায়ন করা সম্ভব ততটুকু মেহমানের সামনে পেশ করুন এরপরে বলুন এটাই আমাদের খাদ্য এটা ভাগ করে খেতে হবে মেহমানেরা দেখেন আগে অনেক উন্নত উন্নত খাদ্য সামনে আসতো বাড়িওয়ালা দিনা করে ওগুলো হাজির করতেন মেহমানদের জানা ছিল না অথবা তাদের বোধে এটা ধরা পড়েনি কিন্তু এখন আলু ভর্তা ভাত ডাল ভাত শাক ভাত ইত্যাদি নর্মাল নর্মাল খাদ্য মেহমানেরা চিন্তা করলেন যে কয় টাকা ভাড়া দিয়ে এসেছি এই খাদ্যের দ্বারা ওই ভাড়ার ক্ষতিপূরণ হয় না অতএব এখানে আর মেহমান হয় লাভ নেই মেহমানের চাপ কমে গেল ওই লোক পরে চিঠি লিখলেন হজরত আপনার ঔষধে কাজ হয়েছে তিনি কি লিখেছিলেন থানবির রহমাতুল্লাহ লৌকিকতা বর্জন করুন লোক দেখানো মেহমানদারি আইটেম বাজি এগুলো বন্ধ করুন নবী মোহাম্মদ সাল্লাহামকে সাহাবাই রাম জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু তিনি কোথাও মেহমান হলে গোস্ত রুটি খেজুর শশা এই দুই এক ধরনের খাদ্যের মাধ্যমে সাহাবাই রাম তাদের জীবনের চেয়ে প্রিয় ব্যক্তিকে আপ্যায়ন করতেন সেখানে আইটেমবাজি করতেন না এই আইটেমবাজি এগুলো ইহুদি খ্রিস্টানদের কালচার এগুলো মুসলমানেরা গ্রহণ করেছে লোক দেখানোর জন্য কথা ঠিক কিনা এগুলো বন্ধ করতে হবে এগুলো সাইজ নয় যদি খুলুসিয়াদের সাথে করা না হয় এগুলো সাইজ নয় আর খুলুসিয়াদের সাথে যদি করেও তাহলেও তো অপচয় হলো কথা ঠিক কিনা বলেন অপচয় হবে কিনা বলেন এই জন্য আমাদের আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাত হুম এই খাদ্যদ্রব্যে যে বাড়াবাড়ি এ ব্যাপারে আমাদেরকে কঠিনভাবে নিষেধ করেন তখন আমি দেখেছি থানবির রহমাতুল্লাহ এ ব্যাপারে যে কথা বলেছেন সর্বোপরি নবী মোহাম্মদ সাল্লাহ আপ্যায়ন করার ক্ষেত্রে সাহাবা একরামের যে সুন্নত ছিল আদর্শ ছিল সেটাই আমাদের পীর সাহেব হুজুর দামাত বারাকাত হুম আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ অনুমতি ব্যতীত অন্য কারো দ্রব্য ব্যবহার করা অনুমতি ব্যতীত অন্য কারো দ্রব্য ব্যবহার করা এটা আছে কিনা আমাদের সমাজে অনুমতি ব্যতীত কারো দ্রব্য কারো ব্যবহার করা ঠিক নয় একজনের গামছা যদি দশজনে ব্যবহার করে এটা গন্ধ হয় কিনা বলেন কি বলেন গন্ধ হয় কিনা এটা ব্যবহার করা সাইজ নয় হ্যাঁ যদি যিনি মালিক তার খুশির সাথে অনুমতি থাকে তবে সেটা জায়েজ হবে শোনেন একটু সূচিটা পরিবর্তন হয়ে গেছে ফলে এখানে এখন সময় শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ রব্বুল আলমিন তাওফিক দিলে পরে আবার শোনাবো আপাতত এই পর্যন্ত থাকুক আর